السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃতজ্ঞতা এবং শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সলাতু সিয়ামের মাস তাকওয়ার মাস এবং মহিমান্বিত মোবারক মাস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্যপূর্ণ ফজিলতপূর্ণ এই মাসটি আমরা পেয়েছি এই মাসে আমরা কি কি আমল করতে পারি এবং এই মাসে কোন আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারি কোন আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা খুব দ্রুত যেতে পারি কোন আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের বন্ধুত্ব এবং ভালোবাসা পেতে পারি সে বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করব এবং এই মহিমান্বিত মাসটি এই বরকতপূর্ণ মাসটিকে আমরা সুন্দরভাবে পালন করতে চেষ্টা করব এ মাসে যে কাজগুলো খুব গুরুত্বের সাথে করা একান্ত কর্তব্য এবং যে কাজগুলো বেশি বেশি করা প্রয়োজন তার মধ্যে অন্যতম এবং প্রধান হচ্ছে সিয়াম পালন করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর এই মাসে সিয়ামকে ফরজ করেছেন কুতুবা আলিকুম সিয়াম কামা কুতুবা আলীন কাবলিকুম পূর্ববর্তীদের মতো আমাদের উপর আল্লাহ রব্বুল আলমিন এই সিয়াম সাধনাকে ফরজ করেছেন এবং হাদিস রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان এই ইসলামের যে ভিত্তি রয়েছে এই ভিত্তির মধ্যেও অন্যতম হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা তেমনি ভাবে রসুল করিম সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন من صام رمضان إيمانا যে ব্যক্তি এই রমজানে সিয়াম পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্ববর্তী গুনাহগুলোকে মাফ করে দেবে সম্মানিত দর্শক শ্রোতা সেই সাথে আমরা এ মাসে যে আমুলটি সবচেয়ে বেশি করতে পারি সেটি হচ্ছে কেয়ামুল লাইল রাতে নামাজ আদায় করা কেয়ামুল লাইলের একটা তো অর্থ হচ্ছে তাহাজুদ নামাজ রাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিশেষ একটি মুহূর্তে দাঁড়িয়ে নামাজ আদায় করতে থাকা ইমাম নবী রহমতুল্লাহ আলী বলেছেন কিয়ামুল লেইল অর্থ হচ্ছে সলাত এই তারাবির নামাজও খুব গুরুত্বের সাথে আদায় করতে চেষ্টা করা এবং হাদিসের মধ্যে এসেছে মান কমা আল ইমামি হাত্তাইয়ানসরিফা কুতিবালাহু যে ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজে দাঁড়িয়েছে এবং ইমাম যাওয়া পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত তারাবি আদায় করেছে তার সারা রাতের দণ্ডায়মান হওয়া সারা রাত নামাজ আদায় করার সবাব আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে দান করবেন অতএব ভাই আমরা নামাজ কিছু অংশ পড়ে আবার বের হয়ে যেতে যেন চেষ্টা না করি একটু পড়ে আবার যেন চলে না যেতে চেষ্টা করি শেষ পর্যন্ত আমরা সকলেই তারাবে পড়তে চেষ্টা করব আসলে রমজান মাস তো এবাদতের মাস নামাজ বেশি করে পড়ার মাস তাহলে কেন আমরা এই সময়টাতে এসে নামাজ কমানোর চেষ্টা করছি নামাজ যতটুকু পড়া দরকার সবাই যেখানে পড়ছে সেখানে আমি কেন অল্প একটু পড়ে চলে যাচ্ছি আমি যদি চলে গিয়ে থাকি তাহলে এই হাদিসটা আমার সামনে কি নেই যে রাসুল করিম সাল আলী ওসাল্লাম একটা মহান সুযোগ আমার জন্য রেখেছেন আমি সম্পূর্ণ নামাজ আদায় করার কারণে আমার কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সারা রাত নামাজের একটি স্বভাব আমি পেয়ে যাচ্ছি তেমনিভাবে এই রমজানে বিশেষ আমলের মধ্যে একটি হচ্ছে অধিক পরিমাণে সদকা করা রমজান মাস কি বলা হয় শেহরুল জুদ শেহরুল সদকা দান সদকা করার অন্যতম মাস এই রমজান মাস রসুল করিম সাল আলী সাল্লাম কেন নাস তিনি অত্যন্ত বড় মানের একজন দানশীল ছিলেন এবং এই রমজানে এসে ওয়াকানা আজওয়াদামায়াকুন ফি রমাদান তিনি রমজান মাস এ এর চেয়ে বেশি দানশীল হয়ে যেতেন খুব বেশি পরিমাণে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম রমজানে দান করতেন অতএব আমরা এই রমজান মাসে অধিক পরিমাণে দান করতে পারি অন্য এক হাদিসে রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন রমাদান রমজানের এই সদকা হচ্ছে সর্বোত্তম সদকা অতএব আমরা এই সর্বোত্তম সদকা প্রদানের একটি সুযোগ পেতে পারি এই রমজান মাসে তাই আমরা সকলেই আমাদের আশপাশের গরিব মিসকিন যারা আছে আমাদের দরিদ্র ভাই বোনেরা যারা আছে আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব রয়েছে যারা একটু দরিদ্র রয়েছে তাদেরকে আমরা আমাদের এই দানশীলতার হাত বাড়িয়ে দিতে পারি আমরা তাদের কাছে দাঁড়াতে পারি এবং এই রমজান মাসে এই শাহরুল জু দিবস সদাকা এই সদাকার মাসে দানের মাসে আমরা একটি মহামূল্যবান একটি সবাব পেতে পারি সম্মানিত দর্শক মন্ডলী রমজানের অন্যতম আরও একটি আমল হচ্ছে অধিক পরিমাণে তিলাওয়াত করা এই রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন কোরআনের মাস আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন শাহরু রমাদি কোরআন এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন করিম নাজিল করা হয়েছে অতএব এই কোরআন করিমের নাজিলের মাধ্যমে রমজান মাস একটি মহিমান্বিত মাসে রূপান্তরিত হয়েছে আমরা এই রমজান মাসে অধিক পরিমাণে কোরআনে করিম তেলাওয়াত করতে চেষ্টা করি রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম রমজান মাসে কোরআনে করিমের ব্যাপারে অধিক পরিমাণে গুরুত্বশীল ছিলেন অধিক পরিমাণে তেলাওয়াত করতেন এমনকি জিবরিল আলী সালাতাম কেন ইউদারিসুমা আন্নবী সাল্লাহ আলী ওসাল্লাম কোরআনের পাঠ চক্র তারা করতেন একে অপরকে কোরআনী করিম শোনাতেন এবং কোরআনী করিমের মুদারাসা তারা করতেন তেমনিভাবে উসমান আফান রদি আল্লাহ আনহু তিনি এক দিনে কোরআনী করিম খতম করতেন কখনো কখনো অনেক সাহাবি এবং আসলাফদের পূর্বসূরীদের কথা পাওয়া যায় যারা সাত দিনে কোরআনী করিমের খতম করেছেন কেউ বা রাতে এক রাতে দাঁড়িয়ে কোরআনী করিমকে খতম করেছেন কেউ দশ দিনে এক খতম কোরআনী করিম পড়েছেন তিলাবাত করেছেন তো আমরাও চেষ্টা করি অধিক পরিমাণে কোরআন করিম তেলাওয়াত করার জন্য এই কোরআনের মাসে অন্তত কোরআনের সাথে একটা নিবিড় সুনিবিড় সম্পর্ক গড়ে তুলতে আমরা সকলেই সচেষ্ট হই এক্ষেত্রে কোরআনে করিম তেলাওয়াতের ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো না করা এবং কোরআনের শব্দগুলো যেন অস্পষ্ট হয় কোরআনের শব্দগুলোর সাথে যেন বেয়াদবি হয়ে যায় এমন যেন না হয় এক্ষেত্রে তারাবির নামাজের ক্ষেত্রেও যারা নামাজ আদায় করাবেন যারা ইমামতির দায়িত্ব পালন করবেন তারাও তিলাওয়াতের ক্ষেত্রে খুব বিশুদ্ধভাবে তার তারতিলের সাথে বিশুদ্ধ উচ্চারণে স্পষ্ট করে প্রত্যেকটি শব্দ সুস্পষ্ট বোঝা যায় এমন করে তিলাওয়াত করতে চেষ্টা করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুন রমজানের অন্যতম একটি আমল হচ্ছে এতেকাফ রসুল করিম সাল আলী ওসাল্লাম রমজানের শেষ দশকে এসে তিনি এতেকাফ করতেন হাদিস রসুল করিম সাল আলী ওসাল্লামের এতেকাফের ব্যাপারে পরিপূর্ণ বর্ণনা এসেছে كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أيام তিনি প্রত্যেক রমজানে দশ দিন এতেকাফ করতেন এবং فلما كان العام الذي قبض فيه اعتكف عشرين يوما যে বছর তিনি ইন্তেকাল করেছেন সেই বছর তিনি বিশ দিন এতেকাফ করেছেন সাহাবা ইকরাম এবং আসলাফদের মধ্যেও এতেকাফের ব্যাপারে একটি বিশেষ গুরুত্ব ছিল তারা এই এতেকাফের মধ্যে সুনিবিড়ভাবে নিরবিচ্ছিন্নভাবে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে এবং দুনিয়ার সমস্ত চিন্তাকে দূরে রেখে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাওয়ার জন্য এবং সে সাথে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা অর্জনের জন্য তারা এতে কাফে চেষ্টা করেছেন এবং গুরুত্বের সাথে তারা এতে কাফ পালন করেছেন আমরাও চেষ্টা করি আমাদের এই রমজানকে পরিপূর্ণ অর্থবহ করার জন্য পরিপূর্ণভাবে রমজান থেকে উপকৃত হওয়ার জন্য এতে কাফ করতে চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন রমজানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজানে ওমরা আদায় করা যাদের সাধ্য রয়েছে সুযোগ রয়েছে তারা রমজানে ওমরা আদায় করার জন্য চেষ্টা করবেন কারণ এক ওমরা থেকে আরেক ওমরা মানুষের জীবনের যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলো মাফ করার অন্যতম একটি মাধ্যম এবং রাসুল করিম সাল বলেছেন যে রমজান মাসে ওমরা আদায় করা হজ আদায় করার পরিমাণ সবাব সুফান আল্লাহ এবং সেই সাথে আরেকটু বাড়িয়ে অন্য হাদিসের মধ্যে এসেছে হাজ্জাতে কেমন যেন সে আমার সাথেই হজ করলো অতএব এই সুযোগটি যেন হাতছাড়া না হয়ে যায় যাদের সুযোগ রয়েছে সাধ্য রয়েছে এবং মক্কা মুখারমা বেতুল্লাহ পর্যন্ত পৌঁছার সুযোগ রয়েছে তারা যেন এই সুযোগটি অবশ্যই পালন করি এবং এর মাধ্যমে রমজানকে পরিপূর্ণভাবে পালন করা রমজান থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার চেষ্টা করি রমজানের অন্যতম আরও একটি আমল হচ্ছে লেইলাতুল কাদের খুঁজতে থাকা লেইলাতুল কাদের খুঁজতে চেষ্টা করা রসুল করিম সাল আলী ওসাল্লাম তিনি লেইলাতুল কদর খুঁজতেন রমজানে পুরো রমজান জুড়ে লেইলাতুল কদর খুঁজতেন এবং বিশেষ করে রমজানের শেষ দশকে তিনি লেইলাতুল কদর খুঁজতেন ওয়াবুল কদর এবং তার সাহাবে একরামকে তিনি লেইলাতুল কাদের তালাশ করার জন্য খোঁজার জন্য নির্দেশ দিতেন আমরাও লেইলাতুল কাদের জন্য চেষ্টা করি খুঁজতে চেষ্টা করি ওলামা ইকরাম যে সমস্ত নিদর্শন বলেছেন যে লাইলাতুল কদরের ওই নিদর্শনগুলো জেনে আমরাও বিশেষ করে রমজানের শেষ দশককে ওলামা ইকরাম নিশ্চিতভাবে বলেছেন যে এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর আমরা এজন্য শুধু সাতাইশ তারিখের রাতের জন্য অপেক্ষা না করে প্রতি বেজর রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করে লাইলাতুল কদর মনে করে আমরা সারা রাত এবাদত করতে চেষ্টা করব কিয়ামুল লাইল করতে চেষ্টা করব হাদিসের মধ্যে এসেছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে কিয়ামুল করবে রাতে নামাজ আদায় করবে তার পূর্ববর্তী গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন অতএব এই সুযোগটি যেন আমার হাতছাড়া না হয়ে যায় তাই লেইলাতুল কদর খুঁজতে চেষ্টা করি লেইলাতুল কদরের তো অসংখ্য অগণিত ফজিলত রয়েছে একটি ফজিলত যদি আমি খেয়াল করি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লেইলাতুল কদির রুমিন হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত এই সুযোগটি আমি কেন হাতছাড়া করব। অতএব রমজানের অন্যতম একটি কাজ হচ্ছে লেইলাতুল কদের তালাশ করা এবং সে রাতে অধিক পরিমাণে ইবাদত করা কিয়ামুল লেইল করা জিকের আজকার বেশি করে করতে চেষ্টা করা তেলাওয়াত করা সম্মানিত দর্শক মন্ডলী রমজানের অন্যতম আরেকটি আমল হচ্ছে আল ইখতার দিক দোয়া অধিক পরিমাণে দোয়া করা অধিক পরিমাণে জিকির করা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করা আল্লাহ বিদিক্রিল্লাহি তৎমা ইন্দুল কলুব জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণের মাধ্যমে মানুষ প্রশান্ত চিত্ত হৃদয় পেতে পারে নিজের ইতমিনানুল কল্ব যেই প্রশান্ত চিত্তের জন্য যে শান্তির জন্য আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি সেই প্রশান্ত চিত্ত হৃদয় আমরা পেতে পারি আল্লাহ রব্বুল আলমিনের জিকিরের মাধ্যমে দোয়ার মাধ্যমে হাদিসে এসেছে রসুল করিম সাল আলী হোসাল্লাম বলেছেন فللصائم عند فطره دعوة لا ترد افتار شمائر جدر الجن دعا رويت سجد الله رب العالمين فريد الله অতএব ইফতারের এই মুহূর্তে আমরা আল্লাহ রব্বুল্লা আলমীদের কাছে দোয়া করতে পারি সাহারির সময় আমরা দোয়া করতে পারি হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী ওসাল্লাম এই রমজান মাসে বেশি বেশি দোয়া করার কথা বলেছেন এবং সেই সাথে রমজানের যে আয়াত রয়েছে সেখানেও আল্লাহ রব্বুল আলমিন দোয়ার কথা বলেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব এবং সাহারির সময় বিশেষ করে ওয়াবিল আসহারি হুম ইস্তাকফিরুন সাহারির সময় এই সাহারির এই মূল্যবান মুহূর্তে তারা ইস্তেকফার করে আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্ষমা চায় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যে আমালগুলোর কথা শুনেছি রমজানে করণীয় যেই বিষয়গুলোর কথা শুনেছি এর মাধ্যমে আসুন আমরা রমজানকে যথাযথ পালন করতে চেষ্টা করি রমজান থেকে পরিপূর্ণ উপকৃত হতে চেষ্টা করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসল্লাহ সাল্লাম আলী নবীন মাহমদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত